তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হলো আমি একজন ইন্ডিয়ান তাহলে মুসলিম ভাই বোনদের উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে যেমন অহিংস আন্দোলন সত্যগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলবো তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি যেমন অহিংসা নীতি আর সত্যগ্রহ আ সরি আমি পরিষ্কার করে বলি মহাত্মা গান্ধীর যে কোনো নীতি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি বললেন নীতিগুলো মানে সবগুলো নীতি তারপরে বললেন যে কোনো নীতি আমি দুটোরই উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে যেগুলো পূরণের সাথে মিলে যায় আল্লাহর কথার সাথে মিলে আমাদের নবীজির কথার সাথে মিলে যায় আমার কোনো আপত্তি নেই মুসলিমদের বলবো সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন যেমন ধরেন সত্যগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন একই কাজ নবীজিও করেছিলেন এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন এ ব্যাপারে পরে বলছি আমাদের নবীজির নবট লাভের পরবর্তী সময়টা যদি দেখেন তখন আনুমানিক তেরোটা বছর তিনি মক্কায় ছিলেন তিনি অনুসারীদের বললেন খুনো খুনি নয় অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা তিনি বললেন তোমাদের জিহাদ হলো সবর সবর মানে ধৈর্য ধরা অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল মক্কার পত্তলিকরা দুর্বল মুসলিমদের টার্গেট করত তাদের অত্যাচার করত তাদের মেরে ফেলত যাদের শক্তি ছিল তারা খেপে গেল তারা বলল যে আমাদের ভাইকে খুন করেছে আমরা এখন প্রতিশোধ নেব নবজি বললেন তোমাদের জিহাদ হলো স্থাবর দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার সে যদি লড়াই করে সেটা ভালো কিন্তু কারো লড়াই করার শক্তি আছে তখন বলা হলো তোমরা লড়াই করো না তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ জিহাদ আরবি জিহাদ শব্দটার অর্থ সংগ্রাম করা এর অর্থ চেষ্টা করা তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয় তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ প্রেরিত রাসুল মানুষ পাথর মারলো তারা তাদের কিছু বলল না তাদের অত্যাচার করা হলো কিন্তু তারা প্রতিশোধ নিল না নবীজি তাইফে গেলেন লোকে পাথর মারলো তিনি কিছুই বললেন না তাহলে এটা হলো একটা পদ্ধতি তবে এই পদ্ধতিটাই সব নয় আগে আমি উত্তরটা শেষ করি না স্যার ডক্টর জাকিরের কথা শেষ হলে তারপর প্রশ্ন করবেন একটু ধৈর্য আচ্ছা আচ্ছা ঠিক আপনি প্রশ্ন করেছেন আমি সেখানে উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর এই নীতি এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন যে এই লোকটা ডাকাতি করছে এটা অপরাধ অ্যারেস্ট করবেন না এই লোকটা ধর্ষণ করছে এটা অপরাধ কিন্তু অ্যারেস্ট করবেন না ইন্ডিয়া সরকার কি এটা মানবে সবটাই সে দেখবেন যে পুলিশ বাহিনী আছে এই পুলিশ সে দেশের শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করতে মাঝে মধ্যে তারা বল প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে যাতে শান্তি বজায় থাকে আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনারকে বলতে পারবেন না যে দেখেন মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন তাই যে ডাকাতি করছে তাকে করতে দিন তাকে শুধু বলেন ডাকাতি করবেন না ধরেন কেউ আপনার বোনকে ধর্ষণ করছে শুধু বলেন ধর্ষণ করবেন না এটা হচ্ছে অহিংসা নীতি এই নীতিতে সব কাজ হয় না ইসলাম ধর্মে জুলম বলে একটা শব্দ আছে জুলম জুলম আরবিতে এই শব্দটার অর্থ হতে পারে উৎপীড়ন আর যে এই উৎপীড়ন করে তাকে বলা হয় জালিম একজন জালিম আর কোন লোকটা বেশি জালিম যে মানুষ এই উৎপীড়ন বন্ধ করতে পারে কিন্তু তারপরে করে না নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন সেই মুসলিম উল্লেখ আছে যদি খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে তা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়ে থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন সবচেয়ে নিচু স্তরের মুসলিম যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান সে হয়তো আপনার বোন না হয়তো আপনার মা না যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান যদি সেটা না পারেন যদি দুর্বল হন শরীরে শক্তি না থাকে মুখে পড়েন ভাই সাহেব ধর্ষণ করবেন না বলাৎকার করবেন না ভাই ধর্ষণ করবেন না আপনার মুখ দিয়ে তাকে বলেন যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে অন্তত পক্ষে মনে মনে অভিশাপ দেন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে নবীজি যখন মদিনায় গেলেন একসময় শান্তি বজায় ছিল তারা হুদাইবিয়ার সন্ধি করল মক্কার মুসলিকরা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি করলো মুসলিকরা চুক্তি ভঙ্গ করল তারপর যুদ্ধ বেঁধে গেল আল্লাহ তালা তখন বললেন যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেও না লড়ো হত্যা করো পরিস্থিতির উপর নির্ভর করবে একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এই ছাড় তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না তিনি এখানে আরো বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক ইতিহাসের একশো জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলন যেটা ছিল তখনকার গুরুত্বপূর্ণ আন্দোলন এটার জন্যই নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল ছাট তাহলে যেটা বুঝতে পারি পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিটা ঠিক করতে হবে সব সময় অহিংসা নীতি চলবে না মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয় যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে আইন প্রয়োগ করে কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে ধর্ষণ করে ডাকাতি করে নিরীহ মানুষদের ক্ষতি করে তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে হয় আশা করি উত্তরটা পেয়েছেন আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন না স্যার উত্তরে আমি সন্তুষ্ট আপনাকে অনেক সেজন্য বলেছিলাম বাধা দেবেন না এটা আমার পেশা আমি এ কাজটাই করি পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন আমি শুরু করলে যদি হাত তোলেন যখনই আপনি আপনার হাতটা তুলছেন আপনার মাথায় তখন প্রশ্নটা ঘুরছে আমার উত্তরটা শুনছেন না যখন আপনি শুনেছেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন না পারলে ইনশাল্লাহ আপনি আরও সুযোগ পাবেন এছাড়া আমি এখানে উপস্থিত সব মুসলিম ভাই বোনদের অনুরোধ করব আপনারা ডক্টর জাকির নায়কের মতো একজন অসাধারণ মানুষকে পেয়েছেন দয়া করে আপনারা সবাই উনাকে অনুসরণ করবেন অবশ্য এমন অনেক মানুষই আছে যারা ঠিক পুরোপুরি মেনে চলে না আশা করি যে মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করবে পুরোপুরি আর ইন্ডিয়াকে গর্বিত করবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি অনুরোধ করবো মুসলিমদের সবাইকে অনুসরণ করবেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আর সর্বশেষ আসমানি কিতাব এই পবিত্র কোরআনকে এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সই হাদিস অনুসরণ করব। তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন আমি বলবো আমাকে অনুসরণ করবেন না কোরআন আর সই হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন যদি কোরআন আর সহি হাদিসের সাথে না মেলে তাহলে ডক্টর জাকির নায়কের জিরো জাকির নায়কেরও তখন কোনো মূল্য নেই আমি যা বলছি সেটা যদি চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের সাথে মেলে আর শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন আমি অনুরোধ করব আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন হ্যাঁ বোন এবারে পরের প্রশ্ন আসসালামু আলাইকুম আমি ভাগ্যশ্রী সাওয়ান্ত আমি অমুসলিম এখানে সবার সামনে আমি ইসলাম গ্রহণ করতে চাই কারণ আমি চাই কেমতের দিন আপনারাও আমার পক্ষে সাক্ষ্য দেবেন আসাদু আন্না ইল্লাল ইল্লা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদু রাবুল্লাহ রাসুলুল্লাহ রাসুলুল্লাহ মাশাল্লাহ বোন উনি ডক্টর জাকিরের সাথে কথাগুলো আরেকবার বললে ভালো এখন আমি বলছি আর আমার সাথে সাথে আপনিও বলুন আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবীজি মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম হলেন মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ শান্তির ধর্মে আপনাকে স্বাগতম বোন এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সে এই দশ দিনে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তারা বুঝেছেন যে এটাই হচ্ছে একমাত্র সমাধান মানুষের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বোন আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনি জান্নাতে যেতে পারেন পৃথিবীতে শান্তি পান আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের উপর মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামী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 হয় কোন নামে কেন ডাকা হয় না এর উত্তর আছে পবিত্রকরণে সুরা রায় একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে কলিদুল্লাহ হাবিদুর রহমান আয়ামাত আদুল ফালাল আসমাউল হুসনা তোমরা তাকে ডাকো আল্লাহ বলে অথবা রহমান বলে ডাকো তোমরা তাকে যে নামেই ডাকো ডাকানো সকল সুন্দর নামগুলি তো তাহারই আপনি মহান স্রষ্টা আল্লাহ সুহান তাল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা হতে হবে সঠিক নাম সেটা হবে বিশুদ্ধ নাম এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন পবিত্র কোরআন এবং সহি হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে নিরানব্বইটা আর রহমান আর রাহিম আল কারিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে সেটা আল্লাহ আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর এটা সুরা ইসরার একশো দশ নম্বর আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা তাহার আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আরফের একশো আশি নম্বর আয়াতে আছে সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আছে এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ এখন আমরা মুসলিমরা আল্লাহ তালাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি কেন ইংরেজিতে গড বলে ডাকি না আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি যেমন ধরেন ইংরেজিতে গড শব্দটা যদি গডের পরে একটা এস লাগাই এটা হবে গডস ঈশ্বরের বহু বচন আল্লাহর কোনো বহু বচন হয় না কুল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডিইএসএস e যোগ করেন এটা হবে গডেস মহিলা ঈশ্বর ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই আল্লাহ সোহান তাহলার কোনো লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড অর্থাৎ নকল ঈশ্বর তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই জন্যই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন গসপেল অফ মার্ক পনেরো অধ্যায় চৌত্রিশ অনুচ্ছেদে আছে গসপেল অফ ম্যাথিউ সাতাশ অধ্যায়ের ছেচল্লিশ অনুচ্ছেদে আছে বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি শুনে কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে না তবে এটার যদি আরবি করেন এটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি একই রকম এই হিব্রু আর আরবি ভাষা দুটো একই রকম আর আপনারা ধর্মীয় ডিকশনারিতে দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা এল্লাই একই কথা আল্লাহ এ এল এ এইচ একই তাহলে আল্লাহ শব্দটা বাইবেলেও আছে হিন্দু ধর্মগ্রন্থেও আছে বেদে উল্লেখ করা আছে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ তাহলে এই আল্লাহ শব্দটা এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থে এটাই হলো স্রষ্টার সবচাইতে সঠিক ও শুদ্ধ নাম আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই স্যার আমার নাম গিল রয় বোম্বেতে থাকি আমি ব্যবসা করি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছে এই প্রথম এসেছি আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না কিছু দেশে জবরদস্তি করা হয় বা মৃত্যুদণ্ড দেয়া হয় তবে ভুল হলে শুদ্ধ দেবেন আমি ঠিক জানি না তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেয়া হয় না এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেয়া হচ্ছে কেন তারা কি তারা কি ঠিক করছে এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায় কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাকে বাধা দেওয়া হবে কেন আপনি আমেরিকাকে দেখেন সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয় যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয় সেরকম হলে আপনি কি বলবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা দুটো অংশ প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেয়া হয় না সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না ধর্মান্তর নিষিদ্ধ সেখানে কোনো মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না মূল প্রশ্ন এটাই প্রথম অংশ দ্বিতীয় অংশে ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয় ধর্মান্তর নিষিদ্ধ হয় তখন আমি কি বলবো খুব সুন্দর প্রশ্ন ভাই আপনি যদি কোনো প্রচারের কথা বলেন এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব সেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ আমার জানা মতো একটা দেশই আছে যেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ সেটা সৌদি আরব এর কারণ হলো যে ধরুন ভাই আপনি একটা স্কুল শুরু করেছেন স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন আপনি প্রশ্ন করলেন দুই যোগ দুই সমান কত একজন অঙ্কের টিচার বলল দুই যোগ দুই সমান তিন পরের জন্য সে বলল দুই যোগ দুই সমান চার আর পরের জন্য সে বলল দুই যোগ দুই সমান পাঁচ অনেক মানুষই বলে এখানে সমস্যাটা কোথায় আপনি আপনার ধর্ম প্রচার করেন যারা গ্রহণ করতে চায় তারা গ্রহণ করবে আমি আপনাকে বলি যে আপনার স্কুলে অঙ্কের টিচার কেমন রাখবেন যে বলে দুই যোগ দুই সমান তিন নাকি তাকে রাখবেন যে বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি বলবো না আমিও অঙ্ক জানি আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত অঙ্কে দুই যোগ দুই সমান চার আর কিছুই না তাহলে ধর্মের কথা অনুযায়ী সৌদি আরব তারা একেবারে নিশ্চিত আর মেনে নিয়েছে কোরআনের এ আয়াতটা সুরা ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করা তারা সৌদি আরবে ভুল কোনো কিছুই প্রচার করতে দেবে না তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে আপনারা চলে আসেন স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের সমস্যা নেই বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা উপরে আছে তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে ফিলিপাইন থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু যদি ধর্মের কথা বলা হয় তারা একেবারে নিশ্চিত তারা পুরোপুরি শিওর যেটাই সত্যি একইভাবে আপনিও নিশ্চিত যে দুই যোগ দুই সমান চার আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না একইভাবে সৌদি আরবে এমন আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র পবিত্রকরণ বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন বাইবেলের কথা বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক খ্রিস্টানদের বাইবেলে খ্রিস্টান শব্দটাই কোথাও নেই এটা কি জানেন পবিত্র বাইবেলে খ্রিস্টান বলে কোনো শব্দ পাবেন না এরপর হিন্দু শব্দটা আপনি বেদে পাবেন না এটা কি জানেন বেদের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম বাইবেলের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম কোরআন হলো এই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান স্রষ্টা আল্লাহ তালা বলেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি অন্য কোনো ধর্ম প্রচারের কথা বলি এটুকু বলতে পারি যে এ ব্যাপারে তারা নিশ্চিত তারা সেখানে অন্য কাউকে অন্য কোনো ধর্ম প্রচার করতে দেবে না এই ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ দেশ এটা কোনো হিন্দু রাষ্ট্র না এদেশের সংবিধান সেটাই বলছে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি হিন্দু কারণ আমি ইন্ডিয়ান তবে ইসলাম ধর্ম পালন করি ইসলাম ধর্ম আমি মানি এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারবো ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে আগে তাহলে সংবিধানটা বদলাতে হবে আমরা সবাই জানি যে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে আপনি আমার কাছে জানতে চেয়েছেন তখন যেমন বললেন যে আমেরিকা যদি অন্য ধর্মের প্রচার নিষিদ্ধ করে যদি বাধা দেয় তাহলে আমার কেমন লাগবে এটা তো তাদের খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই আমি বলবো তারা খ্রিস্টান ধর্ম মানছে না তারা তো বাইবেল মেনে চলছে না আপনি বলবেন এটা একটা হিন্দু রাষ্ট্র আসলে কিন্তু তা নয় এটা ধর্মনিরপেক্ষ দেশ হিন্দু রাষ্ট্র কোথাও বলা হয়নি আপনি তো খ্রিস্টান আপনি আমাকে বাইবেল থেকে মাত্র একটা কথা দেখান যেটা বলছে যে খ্রিস্টান ধর্মই একমাত্র সঠিক ধর্ম হ্যাঁ বলেন স্যার তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের তখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেয়া হবে অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল সেটা প্রায় পাঁচশো বছর আগে তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে আমি এমন কোনো খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয় আমি ধর্ম প্রচারের কথা বলছি না প্রচার করার কথা বলছি না ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্মত্যাগ করতে চায় ভাই এটা তো ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন আপনি কি করছেন আমি তো শুরুতেই বলেছি আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম প্রশ্নটার দুটো অংশ আছে প্রথম অংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন যখন আপনি হাত উপরে তুললেন তখন আমি কি বুঝি আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না ঠিক আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি আমাকে উত্তর দেওয়ার সুযোগটা দেন ঠিক আছে আচ্ছা। আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে আর আমার উত্তর শেষ করার আগে আপনি আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে আপনি বুঝবেন না আমি তো চাই আপনিও সেটা বোঝেন আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন ঠিক আছে ভাই এবারে প্রশ্নের দ্বিতীয় অংশে আসি যদি কেউ অন্য ধর্মে যেতে চায় যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় পবিত্র পবিত্রকরণে স্পষ্ট করে সুরা বাকারা দুশো ছাপান্ন নম্বর আয়তে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সত্য স্পষ্ট হচ্ছে মিথ্যা থেকে তাহলে কোনো মানুষ যদি ইসলাম থেকে অন্য কোনো ধর্মে যেতে চায় ভালো কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ততে দলে থাকবে আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই একই রকম আইন প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন ইন্ডিয়াতেও দেখবেন এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইন্ডিয়াতে ধরেন কোনো একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করলো কোন শত্রুর কাছে ঠিক আছে তার তথ্যগুলো সত্যিও হতে পারে হয়তো কোনো ব্লু কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে অন্যরা দেবে যাবজ্জীবন কারাদণ্ড যদিও সে সত্যি কথা বলেছে নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে তারপর সেটা প্রচার করে ধর্মটা প্রচার করে ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি সেটা কোনো ইসলামিক দেশ হয় যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক শরিয়া মেনে চলে এখানে সে কি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে তাহলে সেই দেশে অশান্তি সৃষ্টি করছে এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেয়া হবে সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক শরিয়া মেনে চলে না এ কথাটা জেনে রাখেন হাতে কোনো কয়েকটা দেশ কেউ এ আইনগুলো মানে কেউ ওই আইনগুলো মানে আমি এমন দেশের কথা জানি না যারা হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক সরিয়া প্রয়োগ করে আমি জানি না এমন দেশের কথা জানি না তাহলে আপনার কথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক সরিয়া প্রচলিত আছে আর তেমন দেশে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেমন ইন্ডিয়ায় কেউ যদি দেশের গোপন তথ্য বেঁচে দেয় তাকে কারাদণ্ড দেয়া হবে কত বছরের আমি জানি না মৃত্যুদণ্ডও হতে পারে আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হলো এটা সে দেশে ইসলামিক আইনে শাসন কাজ চালানো হয় তাহলে আশা করি উত্তরটা পেয়েছেন first prophet? Was a prophet the first one to read and write?